অপর এক সূত্রে সালিম রহমাতুল্লা আলহী বলেন ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন মুজদালিফায় মাগরিব ও ঈশা একত্রে আদায় করতেন সালিম রহমাতুল্লা আলহী আরও বলেন ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন তার স্ত্রী সাফিয়া বিন্তু আবু উবাইদ এর দুঃসংবাদ পেয়ে মদিনায় ফেরার সময় মাগরিবের সালাদ বিলম্বিত করেন আমি তাকে বললাম সালাতের সময় হয়ে গেছে তিনি বললেন চলতে থাকো আমি আবার বললাম সালাত তিনি বললেন চলতে থাকো এমনকি দুই বা তিন মাইল অগ্রসর হলেন অতপর নেমে সলাৎ আদায় করলেন পরে বললেন আমি নবী সাল্লাহ আলাইসাল্লামকে সফরের ব্যস্ততার সময় এমনভাবে সালাত আদায় করতে দেখেছি আবদুল্লাহ রদিল্লাহ তাল্লাহ্ন আরও বলেন আমি নবী সাল্লাহ আলাইসাল্লামকে দেখেছি সফরে যখনই তার ব্যস্ততা ঘটেছে তখন তিনি মাগরিবের সালাত দেরি করে আদায় করেছেন এবং তা তিন রাকাতি আদায় করেছেন মাগরিবের সালাম ফিরিয়ে অল্প দেরি করেই ঈশার একামত দেওয়া হতো এবং দু রাকাত আদায় করে সালাম ফিরাতেন কিন্তু ঈশার পরে গভীর রাত না হওয়া পর্যন্ত নফল সালাত আদায় করতেন না